বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান সইব না সইব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান সইব না সইব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান সইব না সইব না কখনো ইসলামের অপমান যায় যদি যান চলে আল্লাহ নামের সুর তুলে যায় যদি যান চলে আল্লাহ নামের সুর তুলে যায় যদি যান যাক চলে আল্লাহ নামের সুর তুলে দাও মিটিয়ে সকল জ্বালা মিথ্যে সুরের গান আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান বদর হুদ খন্দক দেখো এনেছিলাম জয় মানব না হার কোনো দিনই মানব না পরাজয় বদর হুদ খন্দক দেখো এনেছিলাম জয় মানব না হার কোনো দিনই মানব না পরাজয় বদর হুদ খন্দক দেখো এনেছিলাম জয় মানব না হার কোনো দিনই মানব না পরাজয় বদর হুদ খন্দকেরই বিজয় মোদের চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না বদর হুদ খন্দকেরই বিজয় মোদের চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না বদর হুদ খন্দকেরই বিজয় মুদের চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না যায় যদি যানজাক চলে আল কুরানের সুর তুলে যায় যদি যানজাক চলে আল কুরানের সুর তুলে যায় যদি যানজাক চলে আল কুরানের সুর তুলে দাও ছড়িয়ে বিশ্ব জুড়ে সত্য ন্যায়ের গান আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মত সবে আমরা মুসলমান সইব না সইব না কখনো ইসলামের অপমান 爱。 বিশ্ব নবীর উম্মত সবে আমরা মুসলমান সইব না সইব না কখনো ইসলামের উপমা খালিদ তারিক মুসার মতো বীর সেনা নির্দল লড়াই করে অত্যাচারীর ভাঙ্গি যে শৃঙ্খল খালিদ তারিক মুসার মতো বীর সেনা নির্দল লড়াই করে অত্যাচারীর ভাঙ্গি যে শৃঙ্খল খালিদ তারিক মুসার মতো বীর সেনা নির্দল লড়াই করে অত্যাচারীর ভাঙ্গি যে শৃঙ্খল মহানবীর মহাদর্শ পুঞ্জীভূত চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না মহানবীর মহাদর্শ পুঞ্জীভূত চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না মহানবীর মহাদর্শ পুঞ্জীভূত চেতনা রক্ত দেব জীবন দেব লুপ্ত হতে দেব না যাই যদি যান চলে আল্লাহাদিসের সুর তুলে যায় যদি যান যাক চলে আল্লাহাদিসের সুর তুলে যায় যদি যান যাক চলে আল্লাহাদিসের সুর তুলে দাও ছড়িয়ে বিশ্ব জুড়ে মিষ্টি সুরের গান আমরা মুসলমান বলো আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মত আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মত আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান যায় যদি যান যাক চলে আল্লাহ নামের সুর তুলে যায় যদি যান যাক চলে আল্লাহ নামের সুর তুলে যায় যদি যান যাক চলে আল্লাহ নামের সুর তুলে দাও মিটিয়ে সকল জ্বালা মিথ্যে সুরের গান আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের অপমান বিশ্ব নবীর উম্মৎসবে আমরা মুসলমান শৈব না শৈব না কখনো ইসলামের উপমা